Hmm. আসসালামু আলাইকুম রহমতুল্লাহ ওবরাকাত ইন আলহামদুলিল্লাহ ওসলাত ওসালাম আল্লাহ রসুলিল্লাহ ওয়ালা আলহি ওয়াসহাবি ওমান ওয়ালা আম্মাবাদ মহান আল্লাহ সুবহান ওয়া তালার দরবারে অসংখ্য শুক্রিয়া আদায় করছি রাসুল্লাহ সাল আলী আসলামের জন্য হাজার কোটি দরুদ এবং সালাম প্রিয় দর্শক কেমন আছেন আপনারা নিশ্চয়ই ভালো আছেন আল্লাহ সুবহান ওয়া তালা আমাদের প্রত্যেককে সুস্থ এবং সুন্দর রাখুন আমরা আমাদের সন্তানদেরকে ইসলামী ব্যক্তিত্বে পরিণত করতে চাই তাদেরকে ইসলামিক ব্যক্তিত্ব হিসেবে গঠন করতে চাই তাদেরকে চাই যে দুনিয়া এবং আখেরাতে তারা সফল হোক আর সেজন্য আমাদেরকে কিছু মানদণ্ড গ্রহণ করতে হবে কিছু মূলনীতি অনুসারে চলতে হবে এই মূলনীতিগুলো নিয়ে আমরা আলোচনা করছিলাম গত কয়েকটি পর্ব ধরে ধারাবাহিকভাবে আমরা গত পর্ব থেকে বিশেষ করে আলোচনা করেছিলাম শিশুদের মধ্যে তাদের যদি বুদ্ধিগত জ্ঞানগত উৎকর্ষ আমরা সাধন করতে চাই তাহলে আমাদের কিছু মূলনীতির আলোকে তাদেরকে জ্ঞান শিক্ষা দিতে হবে আমরা বলেছি শিশুকালে জ্ঞান শিক্ষা দেওয়ার সর্বোত্তম সময় এখানে আমরা অনেকগুলো কোরআন এবং হাদিসের কথা বলেছি বিশেষ করে আমরা কিছু সালফে সালেহিনের ঘটনা বর্ণনা করছি খৈতবাল বাগদাদি রহমুল্লাহ তিনি তার গ্রন্থে উল্লেখ করেছেন যে ইমা হাসান আল বসির রহমুল্লাহ তিনি বলতেন কদ্দিমু ইলাইনা হেদাসম ফাইনহম আফরাগ কুলুবান ও আহফাজুলিমা সামিউ যে তোমরা তোমাদের শিশুদেরকে আমাদের কাছে নিয়ে আসো কারণ তারা তাদের অন্তরগুলো এখনো শূন্য খালি অতএব তারা অনেক বেশি তাদের এগুলো যেহেতু খালি রয়েছে তারা অনেক বেশি মুখস্থ করতে পারবে তারা অনেক বেশি শুনবে এখানে আমরা অনেক বেশি কিছু রাখতে পারবো যারা বয়স হয়ে গিয়েছে বড় হয়ে গিয়েছে তাদের সেখানে তো অন্য এলিমেন্ট ঢুকে গিয়েছে অতএব এখানে কোনো এলিমেন্ট এখনও ঢুকেনি আমরা ইসমাইল এই আল আমাস রাহেমাহুল্লাহ তিনি বর্ণনা করছেন ইয়াকুলু যে রয় তো ইসমাইল ইবনে রাজা আমি ইসমাইল ইবনে রাজাকে দেখেছি ইয়াতি সুবিয়ান আল কুত্তাব সেখানে তার কাছে আসতে হচ্ছে কুত্তা বুঝি বিভিন্ন মক্তবের যে বালকরা তার কাছে আসতো ফাইউ হাদ্দিসুহম লিকায়লাইয়ানসা হাদিসা অতএব এই ইসমাইল ইবনে রাজা তিনি এই বাচ্চাগুলোকে এই যে বিভিন্ন মক্তবের বাচ্চাগুলোর কাছে তিনি নিজে আসতেন এবং এসে তিনি তাদের কাছে হাদিস বর্ণনা করতেন যাতে তার হাদিসগুলো তিনি না ভুলে যান অর্থাৎ এরা যাতে এগুলো মুখস্থ করে রাখতে পারে তাদের কাছে তাদেরকে তিনি মনে করতেন যে তারাই হচ্ছে তার এগুলোকে সংরক্ষণকারী প্রিজার্ভার ডিপোজিটর হিসেবে তিনি তাদের কাছে এগুলো রাখতেন আমরা ইয়াহিয়া হামিদ আত্মবিল অথবা অন্য কেউ এই ঘটনা বর্ণনা করছেন যে আতাইনা হাম্মাদ ইবনে সালামা ওয়াবাইনা ইয়াদাইহি সুবিয়ানু ইউহাদ্দিসুম আমরা হাম্মাদ ইবনে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার কাছে আসলাম তার কাছে অনেক বালক ছিল তিনি তাদের কাছে হাদিস বর্ণনা করলেন ফাজালাসনা ইলেহি হাত্তা ফারিগা তিনি যতক্ষণ পর্যন্ত এদের সাথে এদেরকে তালিম দেয়া থেকে বিরত না থাকলেন ততক্ষণ পর্যন্ত আমরা তার কাছে বসে থাকলাম যখন তিনি বিরত হলেন শেষ করলেন আমরা তাকে বললাম ইয়া আবা সালামা হে আবা সালামা নাহনু মাসাইখ আহলে আহলেক কদি যে এনাক আপনার পরিবারের আমরা হচ্ছে মাসাইক আমরা হচ্ছে বড় বড় ব্যক্তিত্ব বড়রা আমরা বিদ্যানরা আপনার কাছে এসেছি আপনি আমাদেরকে ছেড়ে এদেরকে নিয়ে আপনি শিশুদেরকে নিয়ে আপনি ব্যস্ত থাকলেন আমাদের প্রতি আপনি বুক্ষেপি করলেন না আমাদের সাথে কথা বলেন আমাদেরকে তালিম তারিবি আপনি কিছুই দিলেন না কলা তখন তিনি বললেন হাম্মাদ ইবনে সালামা বললেন রাইতু ফিমা ইয়ারাল না ইমুকান্নি আলা সত্যি নাহরিন আমি স্বপ্নে দেখেছি স্বপ্নে লোকেরা যেরকম দেখে আমি এরকম দেখেছি যেন আমি আমি যেমন নদীর কিনারে বসে আছি ওয়ামা ই দুল্লাতুন আসকি ফিহা যে আমার আমার হাতে রয়েছে একটা বালতি যে বালতি দিয়ে আমি পানি সেচন করছি এমন ফাতানা ফানা ওয়ালাথু ফানা ওয়ালাথা উলাই উলাই তখন আমি দেখেছি এই যে এই যে এই যে এই যে শিশুরা এই শিশুরা তখন এই পানি আমি তো পানি তুলছিলাম এই পানিগুলো নিয়ে যাচ্ছে পানিগুলো গ্রহণ করছে এগুলো খেয়ে ফেলছে এগুলো ব্যবহার করছে হচ্ছে এই শিশুরা র আহা ইবন আবুদ্দুনিয়া ফি কিতাবিল আইয়াল কিতাবুল আইয়াল ইবন আবিদ্দুনিয়া তিনি এই ঘটনাটি বর্ণনা করেছেন আমরা এই সকল বিষয় থেকে যেটা বুঝতে পারি তা হচ্ছে শিশুদেরকে তারা প্রাধান্য দিতেন জ্ঞান অর্জনের ক্ষেত্রে আল হাসান এবনে আলী রাদি আল্লাহ তালাহ তিনি বলেছেন ইয়াকুলি লি হি ও বানি ওখতেহি তিনি তার বোনের মেয়ে এবং তার নিজের ছেলেকে তিনি তার বোনের ছেলে এবং তার নিজের ছেলেকে তিনি উপদেশ দিতেন কথা বলে তা আল্লামু তোমরা জ্ঞান অর্জন করো ফাইন্নাকুম সিগর কৌমিন আলিয়াম কারণ আজকে তোমরা সম্প্রদায়ের মধ্যে তোমরা এই এই লোকদের মধ্যে তোমরা ছোট তাকুনুনা কিবা রাহুম গাদান আগামীকাল তোমরা এদের মধ্যকার এই যে সম্প্রদায়ের মধ্যে তোমরা আছো এখন তোমরা ছোট কিন্তু আগামীকাল তোমরা এদের মধ্যকার বড় ব্যক্তিত্বে এদের মধ্যকার বয়স বয়সে বড়দের মধ্যে পরিণত হবে ফামাল্লাম ইয়াহফাজ মিংকুম ইয়াকতুব অতএব তোমরা যদি এখন না শেখো তাহলে কিভাবে তোমরা বড় হবে কিভাবে তোমাদেরকে অন্যরা শেখাবে তোমরা কিভাবে ব্যক্তিত্বে পরিণত হবে তোমাদেরকে শিখতে হবে আর যদি তোমাদের মধ্যে কেউ মুখস্থ না করতে পারো তাহলে লিখে রাখো কমপক্ষে এভাবে তিনি উপদেশ প্রদান করতেন আত এবনে আবি রাবাহ বিখ্যাত তাবে তিনি শিশুদেরকে লক্ষ্য করে বলতেন যে উক্তবু তোমরা লিখে রাখো ফামান লা কান লা ইউহসিনি যে কে কেউ যদি ভালো করে লিখতে না পারে তাহলে কাতাব না আমরা তার জন্য লিখবো আমরা তাকে লিখে দেব তারপরে পড়তে হবে জ্ঞান অর্জন করতে হবে অমাল্লাম ইয়েকুন মারহু কেরতাসুন কারো যদি কাগজ না থাকে সে লিখতেও পারছে না তার কাছে আবার কাগজ নেই আতয়না হুমিনা দিনা তাহলে আমরা তাকে কাগজ দিয়ে দেব তারপরে যদি সে লেখে এই হচ্ছে সালফে সালেহীন তারা তাদের সন্তানদেরকে তাদের আশপাশের সন্তানদেরকে মুসলিম শিশুদেরকে তারা জ্ঞান শিক্ষা দেওয়ার ক্ষেত্রে জ্ঞান বিতরণের ক্ষেত্রে তারা এমন ভূমিকা পালন করতেন বলা হয় ইবনে আব্দুল বার তার কিতাবে জাম বায়ান আল আল মফদলিহি এই গ্রন্থে তিনি উল্লেখ করেছেন যে লোকমান আলি সাল্লাম তার সন্তানকে বলেছিলেন ইয়া বোনাইয়া হে আমার প্রিয় বৎস মা বালাগতা মিন হেকমাতিক মা বালাগাত মিন হেকমাতিক তোমার পাণ্ডিত্য কতটুকু পৌঁছে তুমি কতটুকু জ্ঞান অর্জন করেছো কলা লা মা তখন তিনি বললেন যে আমি যে যেটা প্রয়োজনীয় নয় এই এই বিষয় আমি আমার নিজকে আমার নিজকে আমি তাকাল্লুফ দিই না আমার নিজকে আমি আমি বোঝা দিই না যেটি আমার প্রয়োজন নয় তখন তিনি বললেন ইয়া বুনাইয়া হে আমার বৎস ইন্নাহ কদ বাকিয়া সেই আখার আরেকটি জিনিস বাকি আছে তাহলে তোমার তো তুমি তো মাশাল্লাহ অনেক পাণ্ডিত্য তুমি অর্জন করেছো কারণ যেটি প্রয়োজনীয় নয় এগুলোতে তুমি ভ্রুক্ষেপ করো না আর এটি হচ্ছে জ্ঞানের পাণ্ডিত পণ্ডিতদের এটি হচ্ছে মূল ফিলসফি মূল শক্তি যে তারা অপ্রয়োজনীয় জিনিসে তারা মাথা ঘামায় না খুবই ভালো আচ্ছা তাহলে আরেকটা জিনিস এখনো বাকি আছে সেটি হচ্ছে জালিসিল ওলামা হিম হুম বেরোক ব্যথাইক যে তুমি ওলামাই ওলামাই কেরামের মজলিসগুলোতে তুমি অংশগ্রহণ করো এবং সেখানে তুমি তাদের সাথে তুমি তোমার উরু তোমার যে পা এগুলো মিশিয়ে এগুলো উরুগুলো লাগিয়ে তুমি তাদের সাথে বসো অর্থাৎ তাদের সাথে গায়ের সাথে গা লেগে ঘেঁষাঘেঁষি করে তাদের সাথে পাশাপাশি তুমি বসো ফাইনাল্লাহা বিল কারণ পাণ্ডিত্যের মাধ্যমে আল্লাহ সুবহান ওয়া মৃত অন্তরগুলোকে জীবিত করেন যেমনি ভাবে তিনি বৃষ্টি প্রবল বৃষ্টিপাতের মাধ্যমে মৃত ভূমিকে তিনি জীবিত করেন হে আমার সন্তান তুমি তিন কারণে কখনো জ্ঞান অর্জন করবে না আবার তিন কারণে কখনো জ্ঞানকে ছেড়ে দেবে না তুমি জ্ঞান অর্জন করবে না এই জন্যে যে তুমি এটি দিয়ে তুমি এই জ্ঞানের মাধ্যমে তুমি অন্যকে সন্দেহে ফেলে দেবে তুমি এই জ্ঞানের মাধ্যমে তুমি বাহাদুরি করবে অথবা তুমি এই জ্ঞানের মাধ্যমে অন্যকে দেখাবে অন্যকে প্রদর্শন করবে এই তিন কারণে তুমি জ্ঞান অর্জন করবে না দুই নম্বর হচ্ছে যে তুমি জ্ঞান ছাড়বে না তিন কারণে একটা হচ্ছে যে তুমি মানুষের লজ্জায় তুমি জ্ঞান ছাড়বে না দুই নম্বর হচ্ছে তুমি অজ্ঞতা নিয়ে তুমি সন্তুষ্ট রয়েছ এই জন্য জ্ঞান ছাড়বে না তিন নম্বর হচ্ছে জ্ঞানের প্রতি তোমার কোনো আগ্রহ নেই এই জন্য তুমি জ্ঞান ছাড়বে না এই কারণে তুমি জ্ঞান ছেড়ে দেবে না জ্ঞানের মধ্যে তোমার আগ্রহ তৈরি করতে হবে মানুষ কি বলুক না বলুক তুমি জ্ঞান অর্জন করতে তোমাকে অবশ্যই তোমাকে জ্ঞান অর্জন করতে হবে তুমি বয়সে বড় হয়ে গিয়েছো অথবা মানুষের সামনে জিজ্ঞেস করলে মানুষ বলবে কিছুই জানে না এই কারণে তুমি এই লজ্জায় তুমি জ্ঞান থেকে দূরে থাকবে না অথবা তুমি অজ্ঞতা নিয়ে তুমি সন্তুষ্ট থাকবে এরকম যাতে না হয় তারপরে তিনি তিনি বললেন হে আমার বৎস ওলামাই কারামদের সাথে কখনো ঝগড়া বিবাদ বিতর্কে লিপ্ত হবে না তাহলে এটি তোমাদের জন্য অলজ্জাকর হবে এটি তোমাদের জন্য অপমানকর হবে আর তারা তোমাকে প্রত্যাখ্যান করবে তারা তোমাকে আর তাদের কাছে যেতে দেবে না আর তুমি অন্যদিকে যারা মূর্খ তাদের সাথেও বিবাহ লিপ্ত হবে না তাহলে তারা তোমাদেরকে বোকা বানিয়ে ছাড়বে এবং তোমাদের বিরুদ্ধে তারা বিভিন্ন জায়গায় কথাবার্তা তোমাদের বিরুদ্ধে অশ্লীল কথাবার্তা তারা ছড়িয়ে দেবে বরং তুমি যে তোমার থেকে জ্ঞানে উত্তম তুমি ধৈর্য ধরে তার সাহচর্যে থাকো এবং যে তোমার চেয়ে নিম্নমানের তুমি তার কাছে তার সাথে তুমি অবশ্যই বিষয় থাকবে না জ্ঞানের দিক থেকে যে তোমার নির্মমানের তার সাথে তুমি তার সাথে তুমি থাকবে না কারণ তাহলে তুমি জ্ঞান যতটুকু অর্জন করেছো তুমি আর নতুন করে কোনো কিছু শিখতে পারবে না অতএব অবশ্যই তুমি ওলামায় কারামদের সাথে তুমি থাকবে তাদের সাথে তুমি সময় কাটাবে ধৈর্য ধরে তাদের সাথে তুমি অবস্থান করবে এবং এর মাধ্যমে তাদের জ্ঞান থেকে তুমি কিছু জ্ঞান অর্জন করতে পারবে মনে রাখবে যে পাণ্ডিত্য এটি অত্যন্ত জরুরি একটি বিষয় পাণ্ডিত্য এমনিতে আসে না অনেক দর্শন অনেক ফিলসফির মাধ্যমে মানুষের কাছে পাণ্ডিত্য আসে এটি আল্লাহ সুবাহর পক্ষ থেকে অন্যতম প্রধান একটি রহমত আমরা দেখি প্রিয় দর্শক এই যে আলোচনা করলাম পৃথিবী জোড়া মুসলিম স্কলাররা যারা সাহিত্যিক যারা লেখক যারা কবি যারা পণ্ডিত যারা ওলামাইকার যারা মহাদ্দ যারা মুফাসের যারা মুফতি তারা প্রত্যেকে কিন্তু তাদের সন্তানদেরকে এই ওসিয়তে এই নসিহাত প্রদান করতেন যাতে তারা জ্ঞান অর্জন করে তারা তাদের সন্তানদেরকে তাদের এই ছোটবেলায় জ্ঞান অর্জনের জন্য তারা বিভিন্ন জায়গায় পাঠিয়ে দিতেন বিভিন্ন সফরে তাদেরকে পাঠিয়ে দিতেন বিভিন্ন জায়গায় রেহলায় বিভিন্ন জায়গায় দূর দূরান্তে তাদেরকে পাঠিয়ে দিতেন তাদের ভালোবাসা তাদের এই সন্তানদের প্রতি ভালোবাসা কখনো তাদেরকে তাদের জ্ঞান অর্জনের প্রতিবন্ধকতা হিসেবে তারা দাঁড় করায়নি আমাদেরকে এই বিষয়টি খুবই গুরুত্বপূর্ণভাবে আমাদেরকে দেখতে হবে আমরা এই জন্য দেখি আমাদের বিখ্যাত কবি আহমদ আশাউকি তিনি চমৎকার করে এই কথাটি বর্ণনা করেছেন যে শিশুদেরকে জ্ঞান অর্জনের জন্য আমাদেরকে মুক্ত করে দিতে হবে তিনি বলেছেন ফারুব্বা সগির কৌমিন আল্লামুহু সামা ওয়াহামাল মাসুমাত যে অনেক সময় দেখা যায় যে ছোট বালক তাকে জ্ঞান শিখিয়ে দেওয়ার কারণে সে সারা পৃথিবীর এখন সারা পৃথিবীর এখন সে নেতৃত্ব প্রদান করছে সারা পৃথিবীতে সে এরকম হয়েছে ওয়াকান আলী কৌমহি নাফা ফাখরা যে এই সম্প্রদায়ের যে যেই সম্প্রদায় থেকে সে বেড়ে উঠেছে ওই সম্প্রদায়ের এখন সে অহংকারে গৌরবে সে পরিণত হয়েছে ওয়ালাউ তারা কুহু কানা আদম ওয়া আবা আর যদি সে লোকেরা যদি তাকে ছেড়ে দিত তাকে যদি জ্ঞান অর্জনে তাকে পাঠিয়ে না দিত তাকে ব্রত না করত তাহলে সে হতো কি মানুষের জন্য কষ্টদায়ক হতো মানুষের জন্য বোঝা হিসেবে হতো ফাআল্লিম মাস্তা তো আতা অতএব তোমার সন্তানকে তুমি জ্ঞান শেখাও শিশুকে যতদূর সম্ভব আল্লাহ জাইলান সাইয়াতি ইউহাদ্দিসুল আজাব আউজাবা তাহলে আশা করা যায় যে এমন এক জাতি তৈরি হবে যে জাতি অত্যাশ্চর্য কিছু জিনিস তোমাদেরকে উপহার দেবে অতএব আমাদের দায়িত্ব হচ্ছে শিশুদেরকে জ্ঞান দেয়া শিশুদেরকে জ্ঞানে ব্রত করা শিশুদেরকে জ্ঞানে আর তাদেরকে লাগিয়ে দেয়া শিশুদেরকে জ্ঞানের উপকরণগুলো তাদের সামনে সহজ করে উপস্থাপন করা এটি হচ্ছে প্রিয় দর্শক প্রথম দু নম্বর যে মূলনীতি আমরা প্রথম মূলনীতি নিয়ে আলোচনা করেছিলাম এবার দ্বিতীয় যে মূলনীতি খুবই গুরুত্বপূর্ণ আপনারা নিশ্চয়ই লিখে রাখছেন তা হচ্ছে শিশুদেরকে কোরআন এবং সুন্নার কিছু অংশ তাদেরকে মুখস্থ করানো এবং তাদের এই এখলাসের বিষয়টি তাদেরকে জানিয়ে দেয় যে আল্লাহর জন্যই শুধুমাত্র তারা কাজ করছে শুধু মহান আল্লাহ সুবহানুয়াতার জন্যই তারা কাজ করবে অন্য কারোর জন্য নয় এই বিষয়টি তাদেরকে অবশ্যই জানিয়ে দেবে যদিও আমরা এখানে আকিদাগত ভিত্তি শিশুদের আকিদাগত ভিত্তি স্থাপনের ক্ষেত্রে এই ইসলামী ব্যক্তিত্ব হিসেবে তৈরি করতে হলে আকিদা তাদের মজবুত করতে হবে এই বিষয়ে আমরা আগে আলোচনা করে এসেছিলাম সেখানে আমরা বলেছি যে তাদেরকে কোরআন এবং সন্ন্যাস শেখাতে হবে সেখানে বিস্তারিত আমরা আলোচনা করেছি এখানে শুধুমাত্র এতটুকু বলি যে আমাদের শিশুদেরকে যদি ইসলামী ব্যক্তিত্বে পরিণত করতে হয় তাদের জ্ঞানগত বুদ্ধিগত মেধাগত উৎকর্ষ সাধন যদি নিশ্চিত করতে হয় তাহলে তাদেরকে কোরআনের কমপক্ষে তিরিশতম পারা তাদেরকে মুখস্থ করানো অথবা তিরিশতম পারা যেটা জুজে আম্মা আম্মা পাড়া তাদেরকে মুখস্থ করানো আম্মা পাড়া এর যতটুকু সম্ভব তাদেরকে মুখস্থ করানো কমপক্ষে তাদেরকে আল বাউন আর নবীয়া হজরত ইমাম নববী লিখিত রাসুল্লাহ সাল্লাহ আলসালামের চল্লিশটি হাদিস এই চল্লিশটি হাদিস কমপক্ষে তাদেরকে মুখস্থ করানো আমরা আমাদের এই প্রোগ্রামের শেষে চল্লিশটি হাদিসের বিষয়ে বর্ণনা করব আপনাদেরকে যে চল্লিশটি হাদিসটি কীভাবে তাদেরকে মুখস্থ করানো হবে এই বিষয়টি আমাদের খুবই গুরুত্বপূর্ণ তাদেরকে কোরআন শিক্ষা দেয়া তাদেরকে হাদিস শিক্ষা দেয়া আমরা এর আগে আলোচনা করেছিলাম যে গোটা গোটা তৎকালীন গোটা পৃথিবী জুড়ে মুসলিম শাসন এর অধীনে দেশগুলোতে কিভাবে ইসলামী শিক্ষা মানুষকে দেয়া হতো শিশুদেরকে দেয়া হতো এবনে খালদুল রহমুল্লাহ তিনি তার সিয়াসা শরিয়া গ্রন্থে এই বিষয়ে তিনি উল্লেখ করেছেন আমরা সেই বিষয়টি সেখানে তিনি তার মোকাদ্দমা গ্রন্থে এই বিষয়গুলো উল্লেখ করেছেন আমরা সেটি আপনাদের সামনে আলোচনা করেছিলাম তো এই জন্য আমাদেরকে বুঝতে হবে যে আমাদের শিশুদেরকে অবশ্যই অবশ্যই কোরআন এবং সন্না প্রাথমিকভাবে তাদেরকে শিক্ষা দিতে হবে কারণ এটি হচ্ছে জ্ঞান অর্জনের জন্য ভিত্তি জ্ঞান অর্জনের জন্য মূল মানদণ্ড মূল ভিত্তি এগুলি মূল ভেহিকল এই এই এই বাহনকে যাতে আমরা কোনোভাবে ইগনোর না করি এই জন্য ইবনে সিনা রহমুল্লাহ তিনি তার আল কিতাব কিতাব সিয়াসা গ্রন্থে তিনি বলেছেন ফাইদা তাহাইয়া বা সবিউল ইতালকিন যখন শিশু শিক্ষা অর্জনের মতো সে প্রস্তুত হবে ওয়া ওয়াইয়া সাম আহু এবং সে যা শুনে সেটি সে মনে রাখার মতো সময় সে বুঝবে উখিদাফি তাল্লুমিল কোরআন তখন তাকে অবশ্যই কোরআন শেখাতে হবে ওয়াসুবিরাত লাহু হরুফুল হিজা এবং যে কোরআনে যে বর্ণগুলো আছে আরবি যে বর্ণ ওই বর্ণগুলো তাকে শেখাতে হবে বর্ণগুলো তার কাছে প্রতিকৃতি আকারে প্রতিবিম্ব আকারে বর্ণগুলো তার সাথে তুলে ধরতে হবে এবং বর্ণগুলো শিক্ষা যাতে সে বর্ণ শিক্ষা আলফাবেটিক্যাল নলেজ অথবা লিটারাল নলেজ এটি যাতে সে অর্জন করে ওয়ালুক মা এবং ইসলামের মূল যে জ্ঞানগুলো মূল স্তম্ভগুলো এগুলো ব্যাপারে তাকে তালকেন তাকে দীক্ষিত তাকে প্রশিক্ষিত শিক্ষিত করে গড়ে তুলতে হবে আমরা এখানে কোরআন এবং হাদিস শেখার ক্ষেত্রে আমরা কয়েকটি দৃষ্টান্ত বা উপমা আপনাদের সামনে তুলে ধরবো কোরআনে উপমা আমরা আগেই দিয়েছিলাম যেমন ইবনে সিনা রহমুল্লাহ তার নিজের কথা আমরা বলেছি দশ বছরে তিনি কোরআন মুখস্থ করেছেন এবং বোখার কথা বলেছি তিনি আট বছর সাত বছরে কোরআন মুখস্থ করেছেন আর অন্যান্য বাচ্চাদের কথা বলেছি আমরা আগে যেখানে আমরা তার আকিদা এর বিষয়ে আলোচনা করেছিলাম আকিদার ভিত্তি স্থাপনের ব্যাপারে আমরা এখানে হাদিসের বিষয়ে কয়েকটি দৃষ্টান্ত বা তুলো উপমা আপনাদের সামনে উপস্থাপন করতে চাই প্রথমত হচ্ছে ইমাম বখারি রহমুল্লাহ তার জীবনে এটি একটু আপনাদের সামনে বলতে চাই ইমাম বখারি রহমুল্লাহ তিনি বলছেন আলহাম তু হিম তু হিফজ আল হাদিস ও আনা ফিল কিতাব আমি যখন মক্তবে তখনই আমার কাছে হাদিস মুখস্থ করার বিষয়টি আমার কাছে তুলে ধরা হলো আমার কাছে একটি অনুপ্রেরণা আসলো যে আমাকে হাদিস মুখস্থ করা করতে হবে কিল আল্লাহু তাকে বলা হয়েছিল কাম আতা আলাইকা দেখ ইজাক আপনার তখন বয়স কত যখন আপনার কাছে হাদিসের জ্ঞান আসা শুরু করে তখন তিনি বলছেন আশরা সিনিন দশ বছর অথবা তার চেয়ে কম সুম্মা খারাস তু মিনাল কিতাবে তারপরে আমি মক্তব থেকে বের হয়ে যাই ফাজা আল তু আখতালিফ ইলা দাখিলি ওয়াগাইরিহি ফাকাল ইয়ামান তারপরে আমি দাখিলি এবং অন্যান্যদের কাছে আমি যেতাম একদিন তো আমাকে বললেন ফিমা কান ইয়াকা নাসি সুফিয়ান আন আবি জুবাইর আন ইব্রাহিম ফাকুল তু ইন আবা জুবাইর তখন তিনি আমার কাছে জ্ঞান হাদিস বর্ণনা করছেন এবং একটা হাদিস বর্ণনা করতে গিয়ে তিনি বলছেন এরকম যে হাদিস এ এসেছে সুফিয়ান আন আবি জোবায়ের আন ইব্রাহিম এরকম তিনি বর্ণনা করলেন তখন আমি বললাম তাকে লক্ষ্য করে আর দাখিলিকে লক্ষ্য করে বললাম যে ইন আবু জোবায়ের লাম ইয়ার আন ইব্রাহিম আবু জোবাইর আপনি যে বললেন আবু জোবাইর ইব্রাহিম থেকে বর্ণনা করেছে তিনি তো কখনো ইব্রাহিম থেকে বর্ণনা করেননি অথবা তিনি আমাকে একটু ধমক দিলেন ধমক দিয়ে তিনি বললেন আচ্ছা ঠিক আছে তুমি এটা কি বলছো তখন আমি বললাম যে ঠিক আছে আপনি যে মূল সোর্স থেকে যে সোর্স থেকে আপনি হাদিসটি বর্ণনা করছেন সেই সোর্সটি আপনি একটু আপনি একটু দেখে আসেন তিনি গেলেন এবং তিনি ফিরে এসে বললেন কাইফাই হুয়া ইয়া গোলাম আচ্ছা তুমি তো এখনো বাচ্চা মাত্র তুমি কিভাবে জানলা যে আমি এটা ভুল বলেছি যে ইব্রা সুফিয়ান ইব্রা আবু জোবাইয়ের থেকে বর্ণনা করেছেন আবু জোবাইয়ের ইব্রাহিম থেকে বর্ণনা করেছেন ইব্রাহিম অমুক থেকে তারপরে তমুক এবং তারপর রাসুলাম থেকে বর্ণনা করেছেন তুমি কিভাবে বুঝলে যে এখানে আমি ভুল করেছি এখানে নামের ক্ষেত্রে আমি ভুল করেছি তুমি তো এখন দশ বছরের বালক মাত্র তখন তিনি বললেন যে আমি জানি তিনি হচ্ছেন আবু জোবায়ের না তিনি হচ্ছেন আবু জোবায়ের কারণ ওহুয়া ইবন আদি আন ইব্রাহিম তিনি ইব্রাহিম তিনি ইবন আদি তিনি ইব্রাহিম থেকে শুনেছেন তখন তিনি এই যে তার শিক্ষক তিনি নিজে কলম নিয়ে তারপরে তিনি আসলাহা কিতাবাহ তিনি তার এবার তার কিতাবকে তিনি ঠিক করে নিলেন যে আসলে এখানে আবু জোবায়ের না এটি হচ্ছে জোবায়ের অকাল আলী এবং তিনি আমাকে বলেন সদাক্ত তুমি যা বলেছো সত্যি বলেছো এখান থেকে আমরা যা বুঝলাম যে ইমাম বখারি দশ বছর বয়সে অলরেডি তিনি বহু হাদিস তার মুখস্থ এবং তিনি অন্যরা যে ভুল করছে ভুলগুলো তিনি শুধরিয়ে দিচ্ছেন যে না এখানে এই ভুল হচ্ছে ইমাম বখারি রাহেমুল্লাহ তখন তার বয়স হচ্ছে এগারো এবং যখন ইমাম বুখারি রহমুল্লাহ যখন তিনি কিতাব ইবনুল মুবারক ইবনুল মুবারকের আব্দুল ইবন মুবারক রাহেমুল্লাহ তার কিতাব যখন তার মুখস্থ শেষ তখন এবং ওয়াকি এর কিতাব যখন তার মুখস্থ শেষ তখন তার বয়স হচ্ছে মাত্র সিদ্ধাত আশারা ষোলো বছর বয়স মাত্র এই বছর বয়সে তিনি তেরো বছর বয়সে তিনি মোয়াত্তম মালিক মুখস্থ করেছেন বাকি গ্রন্থগুলো তার মুখস্থ শেষ যখন তার বয়স ষোলো এবং তিনি তার বয়স অবাধ জালিক বিসানাতাইন এরপর ষোলো বছর থেকে পরবর্তী দুই বছর অর্থাৎ আঠারো বছরের মধ্যে তিনি কাদায় সোহাবা ওয়াত্তাব নামক এই গ্রন্থটি তিনি লিখে ফেলেন এরপরে তিনি লেখেন আত্মারিখ মদিনা মুনাওয়ারায় রাসুল্লাহ সাল আলী আসলামের কবরের পাশে বসে তিনি আত্মারিখ নামক বিখ্যাত সেই গ্রন্থটি লেখেন এবং তিনি এই গ্রন্থ কিভাবে লিখেছেন এরপরে ব্যাপারে হাশিদ বিন ইসমাইল তিনি বলেন যে কানাল বোখারি ইখতালিফ মায়ানা ইলা মাশাইখেল বাসরা যে বুখারি তিনি আমাদের কাছে বসরার বিভিন্ন শায়েখের শায়েখের কাছে যেতেন তখন তিনি গোলাম তখন তিনি বালক মাত্র তিনি লিখতেন না তিনি লিখতেন না বখারের মেধাশক্তি তার ছোটবেলায় মেধাশক্তির এরকমই থাকে বখারের মেধাশক্তি সম্পর্কে হয়তো তিনি বলেছেন এখানে যে তিনি যেতেন হাত্তা আতা আলাদা আলিকা ইয়াম অনেকদিন পর্যন্ত আমরা গেলাম সেখানে এমন হলো যে আমরা প্রত্যেকটা জিনিস প্রায় বাদা সিত্তা আশারা ইয়মান ষোলো দিন পর আমরা ষোলো দিন পর্যন্ত সব কিছু আমরা লিখলাম কিন্তু ষোলো দিন পর্যন্ত একটি বারো বোখারি কিছুই লিখলো না তখন আমরা তাকে একটু উপহাস করলাম তাকে তিরস্কার করলাম তুমি কোনো কিছুই লিখছো না তুমি কেন আসছো তোমার তাহলে আসার দরকার কি কদ তখন বোখারি আমাদেরকে বললেন কদ আকসার তুমি আলিয়া তোমরা একটু বেশি বলে ফেলেছো রিদু আলাইয়া মা কাদাব ঠিক আছে তোমরা যা লিখেছো এগুলো আমাকে বলো তো তোমরা কি কি লিখেছো এগুলো বলো অতএব আমরা সব কিছু তাকে এবার বললাম এবং ফাজাদ আলা খামসা আশারা আল ফাদিস দেখা গেল যে প্রায় পনেরো হাজারের উপরে হাদিস আমরা এর মধ্যে লিখেছি এবং এগুলো সব আমরা আমরা তার কাছে উপস্থাপন করলাম এইবার ফাকার আহা কুল্লাহা আন জহারি কলমিন এই পনেরো হাজার হাদিস এবার তিনি পনেরো হাজারের অধিক হাদিস তিনি একেবারে মুখস্থ সব কিছু বলে দিলেন ইভেন দেখা গেল যে আমরা কোথাও কোথাও লিখতে গিয়ে ভুল করেছি অতএব তিনি বলছিলেন হাত্তা জালনা নোহ কিমা কুতুবানা মিন হিফজিহি যে তার মুখস্থ বলার থেকে আমরা আমাদের লেখাগুলো ঠিক করে নিচ্ছিলাম যে এখানে আমরা ভুল করেছি ওইখানে আমরা ভুল করেছি সুবাহানুল্লাহ বেহামদি একজন বালকের বয়স এখনও তার বয়স এখনও তার বয়স ধর বারো তেরো পনেরোতে এখনও পৌঁছেনি কিন্তু তিনি অলরেডি ষোলো দিনে পনেরো হাজার হাদিস শুনেছেন পনেরো হাজার হাদিস সনদ সহ মতন সহ তার এমনিভাবে মুখস্থ যারা লিখেছে তারা ভুল করেছিল ওই ভুলগুলো পর্যন্ত তার সোনা থেকে তারা শুধরিয়ে নিয়েছে এ হচ্ছে প্রিয় দর্শক ছোটোবেলায় তাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার নিদর্শন ছোটোবেলায় তাদেরকে জ্ঞান শিক্ষা দেওয়ার শিক্ষা দেওয়ার যে উপকারিতা আমাদের সন্তানগুলোকে চলুন ছোটোবেলায় আমরা কোরআন এবং সন্না শিক্ষা দেই তাহলে পরবর্তীতে জ্ঞানের এই মশাল এই আলোকবর্তিকা তাদেরকে অন্য জ্ঞানের অন্য আলোকিত জ্ঞানের দিকে তাদেরকে নিয়ে যাবে আল্লাহ সুবাহানুমাতাল আমাদেরকে আমাদের শিশুদেরকে তাদের এলমি এবং ফিক্রি এই এক বিনা তৈরি করার মতো তৌফিক আল্লাহ সুবাহানুমাতাল আমাদেরকে দান করুন আমরা ইনশাল্লাহ ইনশাল্লাহ আগামী পর্বে আরও চমৎকার বিষয় নিয়ে যাই তাদের জন্য কি শিক্ষা প্রতিষ্ঠান কি শিক্ষক কী সিলেবাস কি এনভায়রনমেন্ট আমরা তৈরি করব এই বিষয় নিয়ে আমরা আলোচনা করব তখন ইনশাল্লাহ আপনারা আমাদের সাথে থাকবেন সে প্রত্যাশা হাদা মাহেন্দি ওয়াল আইল মোহেন্দাল্লাহ ওয়া আখির দাওয়ান আলহামদুলিল্লাহ রবিল আলমিন আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহ ওবরাকাতু